সুনামিন মসজিদে যাও তারা বিনামাজ পড়ে নাও সুনামিন মসজিদে যাও তারা বিনামাজ পড়ে নাও সুনামিন মসজিদে যাও তারা বিনামাজ পড়ে নাও তারা বিনামাজ তুমি নাও গো পড়ে দিবেন প্রভু ক্ষমা করে তারা বিনামাজ তুমি নাও গো পড়ে দিবেন প্রভু ক্ষমা করে তারা বিনামাজ তুমি নাও জান্নাতি সুখ শান্তি জান্নাতি সুখ শান্তি জান্নাতি সুখ শান্তি পাবে যখন কবরে যাও শুনো মমিন মসজিদে যাও তারা নামাজ পড়ে নাও শুনো মমিন মসজিদে যাও তারা নামাজ পড়ে নাও তারাবি নামাজ তুমি পরগ যদি মুছে যাবে জীবনের সকল বদি তারাবি নামাজ তুমি পরগ যদি মুছে যাবে জীবনের সকল বদি তারাবি নামাজ তুমি পরগ যদি মুছে যাবে জীবনের সকল বদি তারাবি নামাজ তুমি দিও না ছেড়ে দুনিয়ার ফেতনা ফাসাদে পড়ে তারা বিনা মাঝি তুমি দিও না ছেড়ে দুনিয়ার ফেতনা ফাসাদে পড়ে তারা বিনা মাঝি তুমি দিও না ছেড়ে দুনিয়ার ফেতনা ফাসাদে পড়ে যখন তুমি শুনবে আজান যখন তুমি শুনবে আজান যখন তুমি শুনবে আজান দুনিয়ার কাজ ছেড়ে দাও শুনো মুমিন মসজিদে যাও তারাবি নামাজ পড়ে নাও শুনো মুমিন মসজিদে যাও তারাবি নামাজ পড়ে নাও তারাবি নামাজ পড়ে নাও দুনিয়ার কাজ করা সে তো প্রভুর হুকুম আছে শত শত দুনিয়ার কাজ করা সে তো প্রভুর হুকুম আছে শত শত দুনিয়ার কাজ করা সে তো প্রভুর হুকুম আছে শত শত তবে আজানের পরে ছেড়ে দাও কাজ পরে নাও আগে প্রভুর নামাজ তবে আজানের দুনিয়াদারি এভাবে করো দুনিয়াদারি এভাবে করো দুনিয়াদারি শান্তি পাবে যেখানে যাও শুনো মমিন মসজিদে যাও তারাবি নামাজ পড়ে নাও শুনো মমিন মসজিদে যাও তারাবি নামাজ পড়ে নাও তারা বিনামাজ পড়ে নাও তারা নামাজ পড়ে নাও তারা বিনামাজ তুমি নাও গোপরে দিবেন প্রভু ক্ষমা করে তারা বিনামাজ তুমি নাও গোপরে দিবেন প্রভু ক্ষমা করে তারা বিনামাজ তুমি নাও গোপরে দিবেন প্রভু ক্ষমা করে জন্নতি সুখ শান্তি জান্নাতি সুখ শান্তি জান্নাতি সুখ শান্তি পাবে যখন কবরে যাও শোনো মুমিন মসজিদে যাও তারা নামাজ পড়ে নাও শোনো মুমিন মসজিদে যাও তারা নামাজ পড়ে নাও তারা নামাজ পড়ে নাও তারা বিনামাজ পড়ে নাও তারা বিনামাজ পড়ে